بسم الله الرحمن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال كان على كان على ثقل النبي صلى الله عليه وسلم رجل يقال له كركده فمات فقال رسول الله صلى الله عليه وسلم هو في النار فذهبوا ينظرون إليه فوجدوا عباءة قد غلها প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা অনেক সময় এমন হয়ে থাকে আমাদের মাঝে যে আমরা অনেক জিনিস কেউ কারোর কাছে রাখলে সেটা খেয়াল করে দেওয়ার চেষ্টা করি যেটা আমার হাতে আমানত রয়েছে সে আমানত আমরা রক্ষা করি না হ্যাঁ, সেটা যে ক্ষেত্রে হোক আগে আমরা বিস্তারিত বলেছিলাম যে আমানত কত ব্যাপক হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে এই আমানত অহরহ আপনার খেয়ানত করা হচ্ছে কিন্তু সেটার চিন্তা করা হচ্ছে না যে এটার জন্য পরকালে আমাকে কি আপনার হিসাবের সম্মুখীন হতে হবে আমাকে যে পরকালে জাহান্নামের হ্যাঁ, নিক্ষিপ্ত হতে হবে সেটা আমাদের খেয়াল করা দরকার অনেকে আবার একটু উল্টা চিন্তা করে বসেন সেটা হচ্ছে অনেকে অপরাধ করেন যাদের বংশের মধ্যে বড় বড় বুজুর্গ আছে বড় আলেম আছে এরা মনে করে যে আমরা যত অপরাধ করব হ্যাঁ, ওই লোকটা আমাদের এগুলো বহন করতে থাকবে এরকম উল্টা চিন্তা অনেকের আছে অনেকের জিজ্ঞাসা করলে ভাইজান আপনার পরিচয় কি বলেছে আমার দাদা বড় আলেম ছিল আমার বাড়ির পাশে মসজিদ আছে আমার বাপে মসজিদ দিয়েছে আমার দাদা মসজিদ দিয়েছে মনে করে যে সে নামাজ না পড়লেও তার দাদার এই মসজিদের কারণে তাকে সে রক্ষা পেয়ে যাবে তাকে জাহান্নামে যেতে হবে না না এরকম উল্টা চিন্তা করলে চলবে না রসুল আকরম সাল্লাহ আসলামের খাদেম যে রসুল আকরম ইসলামের আপনার জিনিসপত্রের দায়িত্বে ছিল সেই লোকটার কথা বলছি যেটা রসুল আকরম সাল্লাম অধীনস্থ লোক সুতরাং সে যদি রক্ষা পেতে না পারে তাহলে আপনি একজন বুজুর্গের ছেলে সন্তান হয়ে নাতি পোতা হয়ে অথবা বুজুর্গের হাতে হাত রেখে অনেক আরো দূরে চলে যায় যে বুজুর্গের হাতে হাত রাখলে বুজুর্গের শরীরে হাত হাত হাত লেগে বুজুর্গকে যদি একটু টিপে দেওয়া যায় তাহলে এই হাত নাকি জাহান্নাম স্পর্শ করে না ব্যাপার যদি এমন হয় তাইলে এই লোকগুলো কেন রক্ষা পাচ্ছে না হ্যাঁ যেখানে রসুল আকরম সাল্লাহ ইসলামের চাচা আবু তালেবের মানে শরীরের সাথে রসুলের শরীর লেগেছিল সে কেন জাহান্নামে যাবে আর এই লোকটা রসুলের অধীনস্থ হয়ে আপনার সেই লোকটা কেন জাহান নামে যাবে সেটা কিভাবে হয় রসুল আকরম ইসলামের হ্যাঁ, আপনার জিনিসপত্রের যে দায়িত্ব লোকটি ছিল তার নাম ছিল কিরকিরা হ্যাঁ, এই লোকটা হ্যাঁ, হঠাৎ করে মারা যায় তখন রসুল আকরম সাল্লাম বলছেন তার ব্যাপারে যে হুয়া ফিন্নার তখন মানুষ আশ্চর্য হয়ে যায় যে এই লোকটা জাহান নামি রসুল নিজেই বলে দিলেন তখন মানুষ আশ্চর্য হয়ে যায় রসুলের খ্যাতবত করেছিল এই লোকটা অথচ এই লোকটা নাকি জাহান নামে যাবে হুম ব্যাপারটা কি তখন সাবেকরাম খোঁজাখুঁজি শুরু করলো যে এটার ঘটনা উদ্ঘাটন করতে হবে এই লোকটা কি কাণ্ড ঘটিয়েছে তখন সবাই গিয়ে দেখলো যে হ্যাঁ তার কাছে একটা আপনার আবা পাওয়া গেছে যেটা আরব দেশে আবা বলে হ্যাঁ তো এই আবাই একটা পাওয়া গেছে সেটা সে চুরি করে নিয়েছিল আপনার গণিমতের মাল থেকে যখন আপনার যুদ্ধ চলছিল যুদ্ধ চলাকালীন টাইমের মধ্যে তার এই জিনিসটা পছন্দ হয়েছে তখন বন্টনের আগে কিন্তু সেটা লুকিয়ে রেখেছিল সে চালাই করে যেটা যেন সে পেয়ে যায় কারণ বন্টন সময় হইতে পারে হাত ছাড়া হয়ে যেতে পারে আর জুনকে বন্টনের মধ্যে দিয়ে দিতে পারে কিন্তু তার সুন্দর লেগেছিল বলে সে একটু লুকিয়ে রেখেছে অথচ এটার এত দাম ছিল না তারপরেও তার চয়েস হওয়ার কারণে সেটা সে লুকিয়ে রেখেছে কিন্তু এই লুকিয়ে রাখার কারণে এই আমানতের খেয়ানত করার কারণে কারণ সেটা তার হাতে আমানত ছিল সেটা তার যিনি আপনার তখন ঝান্ডা যার হাতে ছিল যিনি আমির ছিল তার কাছে পৌঁছিয়ে দেওয়ার তার দায়িত্ব ছিল কিন্তু সে পৌঁছিয়ে দিল না বরং লুকিয়ে রাখলো এই জন্য তার আমানতের খেয়ানতের কারণে তাকে এই শাস্তির সম্মুখীন করা হবে তাকে জাহান নামে দেওয়া হবে সুতরাং আমাদের যারা যাদের কাছে আপনার কোনো কিছু কিছু আমানত রাখা হয় অথচ সেই আমানতকে যারা খেয়ানত করছে তাদেরও চিন্তা করা দরকার কে বংশ পরিচয়ে আপনার হ্যাঁ কারোর এরকম সুনামের কারণে কারোর বুজুর্গের কারণে আপনি যে রক্ষা পেয়ে যাবেন যা আপনাকে রক্ষা দেওয়া হবে যে কোনো অপরাধের জন্য সেটা কখনো হবে না সুতরাং যারা এরকম বুজুর্গ ফ্যামিলির আছেন তাদেরকেও সতর্ক হতে হবে এই লোকটা রসুলের খেদমত করে যদি ছাড় না পায় তাহলে আমি আপনি শুধু বংশ পরিচয়ের কারণে কিভাবে আমি ছাড় পেয়ে যাবো আল্লাহ জাসান আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন ওসল আল্লাহ আলা নবীন মোহাম্মদ ওয়ালা আলী وصحبه أجمعين